محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم ثم قست قلوبكم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار ويقول سبحانه إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ويقول النبي عليه الصلاة والسلام الإيمان بد وسبعون شعبة أفضلها لا إله إلا الله وأدناها إماتة العدى عن الطريق أو كما قال عليه الصلاة والسلام আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা ইমান দুর্বলের আলামত ইমান দুর্বলের কারণ এবং এর চিকিৎসা এমন একটি বিষয় যেটি সবার প্রয়োজন আজ ইমান দুর্বলের সমস্যায় সবাই আমরা জড়িত বড় ছোট নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সবার মধ্যে সমস্যা আজ আমরা দেখতে পাই আজ রমজান মাসে পরে একজনকে জিজ্ঞেস করলাম এই রমজান মাস চলে গেল কোরআন তেলাওয়াত হলো জিকির আজকার হলো তারাবির নামাজ হলো তাহাজুদ হলো কত কিছুই হয়ে গেল একটাবার কি তোমার চোখ দিয়ে পানি বের হয়েছে পাই না এই যে চোখ দিয়ে পানি বের না হওয়া এটা ইমান দুর্বলের অত্যন্ত একটা বিরাট কারণ অনেকে আমরা বলি এবারত করে মজা পাই না নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকাল করে মজা পাওয়া যায় না অনেকে বলে দিনটা আমার বড় শক্ত নরম হতেই চায় না চোখ দিয়ে পানি আসেই না অনেকেই আমরা খুব সহজে পাপে লিপ্ত হয়ে যাওয়ার সমস্যাটার কথা বলি সহজে কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই অল্প কিছুর কারণে বড় বড় পাপ করে ফেলে মানুষ এগুলি সবকিছুই কারণ হচ্ছে ইমান দুর্বল ইমান শাব্দিক অর্থ হচ্ছে আবিধানিক অর্থ ইমান শব্দে বিশ্বাস করা ইসলামের পরিভাষা ইমান বলা হয় আর তসদিক কবির জিনা والإقرار باللسان والعمل بالأركان يزيد بالطاعة وينقص بالمعاصي أو بمعصية ইমান অন্তরের দিলের বিশ্বাসের নাম ওইভাবে মুখ দিয়ে জবান দিয়ে জীব দিয়ে উচ্চারণের নাম স্বীকৃতি করার নাম এবং ঠিক ওইভাবে কাজের পরিণতির নাম কাজে বাস্তবায়নের নাম তো ইমান তিনটা জিনিসের সমন্বয় অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন যেটা ভালো কাজের মাধ্যমে এবাদাতের মাধ্যমে বাড়ে ওয়ানকুসবিল বা আসিয়া এবং পাপ করলে অন্যায় করলে এই ইমান কমে যায় এমনকি ইমান জিরো শূন্য হয়ে যেতে পারে এই ইমানের রুকুন হচ্ছে ছয়টি আল্লাহর প্রতি ইমান ফিরেস্তাদের প্রতি ইমান আসমানি কিতাব সময়ের প্রতি ইমান রসুলদের প্রতি ইমান ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান আর পরকালের প্রতি ইমান এই ছয়টা হল ইমানের রুকুন বা মূল স্তম্ভ এগুলির আবার শাখা প্রশাখা রয়েছে আজকে যে আমরা ইমানের কথা বলবো ওই ইমান যেটি পরিচয় এতক্ষণ আপনাদেরকে দেওয়া হলো যেটি অন্তরের বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন ভালো কাজে বাড়ে মন্দ কাজে কমে যার ইমান যার রূপণ হল ছয়টি এই ইমান নিয়ে আজকে আমাদের আলোচনা সবার ইমান সমান নাই নবী রসুলদের ইমান আর তার অনুচর সাহাবিদের ইমান সমান নয় ফেরেস্তাদের ইমান সব ফেরেস্তার ইমান সমান নয় আউবাকার সঙ্গে মোকাবেলা করার মতো নয় ইমান এবং কমে ইমান এর স্তর রয়েছে কত তেহাত্তরের অধিক আর ইমান অভিনব অসব অনাসবা ইমানের তিয়াত্তর থেকে অনু আশি পর্যন্ত এর শো বা শাখা প্রশাখা রয়েছে সবচেয়ে উপরের শাখাটা হল লাহ আর নিম্নমানেরটা হল নিচু মানেরটা হল কি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কাটা বা কিছু জিনিস যেটা মানুষ কষ্ট পায় রাস্তা থেকে উঠিয়ে সাইডে ফেলে দেওয়া তার ইমানের স্তর রয়েছে ইমান কম বেশি রয়েছে ইমান বাড়ে এবং কমে আল্লাহ বলেন ওয়াইদা তুরিয়া আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা মুমিনদের প্রতি যখন আল্লাহ আয়াতগুলিকে পড়া হয় পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তখন এদের ইমান বাড়ে এই ইমানের জায়গাটা কোথায় পেটে না পিঠে মাথায় না চোখে না মুখে লিসান হচ্ছে কলবে কল অন্তরে হার্টে এই কল্প যখন ইমান দিয়ে ভরপুর থাকে তখন এই অন্তর নরম থাকে আল্লাহর ভয়ে কাঁদে বা করতে ভয় পায় ভালো কাজ করতে উৎসাহ পায় জাহান্নামের পথ পা বাড়াতে ভয় পায় জান্নাতের পথে পা বাড়ানোর জন্যে দ্রুতগামী ছড়তে থাকে এই মান যখন দুর্বল হয়ে যায় তখন মানুষের অন্তর শক্ত হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমী বলছেন যে তার আগে আল্লাহ নবী আলাইসালাম কাল অন্তরকে কাল করায় কাল শব্দের অর্থ লোকে নড়াচড়া করা পরিবর্তনশীল যেটা আল্লাহ ইব্রাহিম যদি একটা মরুভূমির মধ্যে একটা ডানা পাখি পর ডানা ফেলে দেওয়া হয় আর বাতাস যদি বয় তাহলে সেটা উল্টে উল্টিতে থাকে উলট পালট হতে থাকে একবার উপরে একবার নিচে এবার উঠতে থাকে ঘটতে থাকে মানুষের অন্তর ঠিক তাই মানুষের অন্তরটাও তাই এটা কি করে এটা খুব পরিবর্তনশীল আল্লাহ অন্যভাবে বলেন যে একটা যদি পাতিলের মধ্যে পানি গরম করা হয় আর এই পানিটা যদি টপক করে ফুটে কেমন হয় চতুর্দিক থেকে ফুটে এসে মধ্যখানে এসে আবার ফিরে যায় স্থানে আবার এভাবে এটা পরিবর্তন হতেই থাকে ঠিক এর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 জাহান নামের ওয়াইলের আল্লাহ রকুল আলমে কি করেছেন ওয়াদা করেছেন বহু নিক্রিল্লা যাদের অন্তর আল্লাহ দিকে শক্ত ভয় পাই না অন্তর কাঁপে না এরা এদের জন্য ওয়াইফ রয়েছে এদের জন্য বিপদ রয়েছে তাহলে আসুন আমরা আর দেরি না করে এবার সামনে এগিয়ে যাই যে ইমান এই দুর্বল হওয়ার আলামতগুলি কি কেমনে বুঝবো যে আমার ইমানটা দুর্বল কি বলেন আপনারা কিভাবে বুঝবো এক নম্বরে হল পাপের কাজ হারাম কাজ অতি সহজে করা মিথ্যা বলা চুরি করা ডাকাতি করা জেনা করা ব্যবচার করা বিমত করা চুগলখড়ি করা তহমত দেওয়া মানুষের প্রতি মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা ব্যবসায় বাণিজ্যে ফাঁকি দেওয়া নামাজ না পড়া রোজা না রাখা ইত্যাদি মূল কথা পর্দা না করা হ্যাঁ আল্লাহ আনুগত্য না করা রাসুলের সুন্দর মতো না চলা ছেলে মেয়েদেরকে সঠিকভাবে লালন পালন না করা স্বামীর কথা না শোনা ইত্যাদি আজ আমাদের বিড়ি খাওয়া সিগারেট খাওয়া আরাম খাওয়া এই যে পা সহজ ইমান দুর্বলের কারণ আলামত এর নিদর্শন যে একটা মানুষ সহজে অন্যায় করতে অভ্যস্ত হয়ে যায় মিথ্যা কথা বলার কোনো ব্যাপারই না নিমত করার কোনো ব্যাপারই না এমনকি পাপ করতে করতে কবিরা গোনা তো করে সবিরা গোনা বারবার করে এটা তার কাছে হ্যাবিট হয়ে যায় বিড়ি খাওয়া কোনো ব্যাপার না মিথ্যা বলা কোনো ব্যাপার না তাই না এমনও পাপ করার পরে জনসমাজে বলে বেড়ায় এই করেছি ওই করেছি মুখে মেরেছি মুখে ধরেছি এই করেছি ওই করেছি আল্লাহ বলেন কল্লমাতি মহাফিল্লাল সবকে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু যারা পাপ করার পরে প্রকাশ করে বেড়ায় এটা আল্লাহ ক্ষমা করবেন না রাত্রিবেলা পাপ করে আল্লাহ তার পাপকে ঢেকে রাখে সকালবেলা উঠে আল্লাহ সেই পর্দা খুলে দিয়ে মানুষের কাছে বলে বেড়ায় এই করেছি ওই করেছি ব্যবসায় করার পরে বলে বেড়ায় বন্ধু সমাজে অমুক করেছি কাউকে অ্যাসেট মেরে কোন কোন মহিলার জীবনকে নষ্ট করে বলে বেড়ায় কাউকে চুরি করে বলে বেড়ায় কাউকে থাপ্পড় মেরে বলে বেড়ায় মদ খায় রাত্রিবেলা দিনের বেলা বলে সারা রাত্রকে মদ খেয়েছি জোয়া খেয়েছি তাহলে এই যে পা অতি সহজেই করে ফেলা আর প্রতিটি মানুষের বেশিরভাগ মানুষের অবস্থা যে পাপ করাকে ভয় পায় না এর কারণ কি ইমান দুর্বল দুই নম্বর হল অন্তর শক্ত অনুভব করা চিন্তা করে দেখেন নিজের অন্তরকে জিজ্ঞেস করেন যে আপনার অন্তরটা সত্য না নরম কান্না আসে না মানুষ মরে যাচ্ছে নিজের একটা পা অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে তারপরে হয়নি নিজের বাবাকে নিজের হাতে মাটি দিয়ে আসতেছে হয়নি নেই জানালা করতেছে তৈরি কবর ইসলামের পাশে যাচ্ছে মানুষ মৃত্যু মানুষের পাশ দিয়ে যাওয়া আর শক্ত পাহাড়ের পাশ দিয়ে যাওয়া তার কাছে সবার কোনো পরিবর্তন নেই একটা শক্ত দুঃখী মানুষ থেকে তার মায়া হয় না মজলুম মানুষ থেকে তার মনে মায়া আছে না দয়া আছে না নিপীড়িত নির্যাতিত পৃথিবীর বুকে আজ কত জায়গায় কত মুসলমানের কত সমস্যা বরং অন্যে জীবন দিয়ে অন্যের রক্তে ভুলি খেলতে চায় এরপরে তারা আত্মতৃপ্তি পায় এটার কারণ কি ইমান শক্ত একই বলে অন্ত শক্ত এবং ইমান দুর্বল এটা একটা কারণ তিন নম্বরে এবাদত করলে মজা পায় না নামাজ পড়লে কোথায় কোথায় যে মন যায় খবর নেই কোরআন তোলা শুরু করলে কোথায় কোথায় যায় খবর নেই দোয়া করলে কি পড়ছে খবর নাই দোয়া শুরু করলে অল্প মধ্যে হাত নেমে যায় এবাদত করে এবাদতের মজা পাই না আল্লাহ আল্লাহ যে গাফিল যে খেলা করে যে অন্তরে কি নাই ইমান শক্তি নাই এবাদত করলে মজা পাই না যে কোথায় কোথায় বা ব্রেন বেড়ায় এমন ব্যক্তির এবাদত দোয়া আল্লাহ কবুল করেন না তাহলে এটা আপনি জিজ্ঞেস করেন আপনার মধ্যে সমস্যা আছে কিনা নামাজ শুরু করলে কোথায় কোথায় দৌড়াবে এবাদত করতে গেলে এবাদতে মোজা পাওয়া যায় না চার নম্বরের কারণ হচ্ছে এবাদতে করার ব্যাপারে অবহেলা প্রদর্শন নামাজ ঠিক মতো পড়লেও ঠিক মতো পড়ে না দোয়া করলেও মজাতে কি বলে ঠিক মতো করে না এবাদতের মধ্যে অলসতা জোর করলে আসর আস করলে জামাতে নাই কোরআন করে একদিন পড়লে তিন দিন নাই জিকির দুই দিন করলে আরেকদিন নাই এই যে এবাদত করে কি না পাওয়া আপনার মজা না পাওয়া কি বলে এবাদত করার ব্যাপারে অবহেলা প্রদর্শন করা মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়াইলা কাম ইলা সালাত কাম কুসালা ওয়ালা ইয়াকুরুন আল্লাহ ইল্লা কালিলা মুনাফিক যারা তারা তাদের ইমান দুর্বল যখন নামাজ পড়ে অলসতা ঘুম ভাই আছে এদিক ওদিক মন চলে যায় ইমান দুর্বল খুব কম আল্লাহকে স্মরণ করে তাহলে এবাদত করার ব্যাপারে অবহেলা জিজ্ঞাসের ব্যাপারে কোরআন ব্যাপারে নামাজের ব্যাপারে ইত্যাদি যত ইবাদ পেয়েছে অবহেলা প্রদর্শন একটা ইমান দুর্বলের একটা কি বড় আলামত যদি কোনো এবাদত ছুটে যায় ওটাকে কাজা করার কোনো ব্যাপার না যখন গেছে গেছে সুন্নত করতে পারে নাই জোহরের আগে নামাজ হয়ে গেছে পরে খবর নাই বেতন যদি কোনদিন ছুটে গেছে খবর নাই কাজা করার ব্যাপারে এইভাবে দেখা যায় যে তার দুর্বলতা বিভিন্ন প্রকার এবাদ আছে এবাদত ব্যাপারে কি তার অলসতা কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমী তার নবী রসুলের সম্পর্কে বলেন কি إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا يدعون رغبا ورهبا ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين নবী রসুলদের সম্পর্কে আল্লাহ বলেন তারা ভালো কাজের ব্যাপারে অগ্রগামী থাকেন ভয় ভীতি সহকারে আমাকে ডাকে তারা অন্তরে তাদের ভয় এই জন্য দেখা যায় অলসতা ফরজ নামাজটা পুরো মতো আদায় করে সুন্নতের খবর নাই কাস্তের নামাজের খবর নাই বেতরের নামাজের খবর নাই সুন্নতে মহাকালা যেটা বলে খবর নাই হয়তো তাহাজের নামাজের খবর নাই এই যে নামাজ করতে বা ইবাদত করতে অলসতা এটা ইমান দুর্বলের একটা আলামত পাঁচ নম্বরে অন্তরের মধ্যে সংকীর্ণতা মানে মনে হয় অশান্তি অস্থিরতা অনুভব করা আর ম্যাক্সিমাম মানুষের সমস্যার কথা অনেকেই বলে টেনশন টেনশন নিয়ে আগে একবার আমি আলোচনা করেছিলাম টেনশন মুক্ত জীবন চাকরি অন্তরটা সংকীর্ণ যেন যেন শ্বাস শ্বাসবদ্ধ হয়ে আসতেছে বন্ধ হয়ে আসতেছে এটা ইমান দুর্বলের কারণ এরপরে ইমান দুর্বলের আরো কারণ হচ্ছে কি কোরআন করে মজা না পাওয়া কোরআন আয়া করে কিছু ওয়াদা জান্নাতের কথা আছে পড়লে মজা লাগে না জাহান নামের কথা ভয় পড়ে কোনো ভয় লাগে না এই কোরআন পড়ে কোরআনের আয়াত মাধ্যমে তার অন্তরের মধ্যে কোন প্রভাব বিস্তার লাভ করে না এটা ইমান দুর্বলের একটা কারণ এইভাবে ইমান দুর্বলের আরো কারণ হচ্ছে সাত নম্বরে আল্লাহর দিকের থেকে গা গাফে অবহেলা কোনো খবর নেই এই গাফের থাকা অনেক মানুষের আজ আমরা দেখতে পাই এটা ইমান দুর্বলের একটা আলামত মোনাফিকদের আলামত যারা কম জিকির করে আল্লাহকে স্মরণ করে মাঝে মধ্যে সবসময় করতে পারে না বুঝতে হবে তার ইমান দুর্বল ইমান দুর্বল আট নম্বরে ইমান দুর্বলের কারণ হল তার সামনে যদি কোনো অন্যায় অশ্লীল বেহায় কোনো কাজ হয় আল্লাহর ফরমান কোনো হারাম কাজ যদি কেউ করে অন্তরের মধ্যে কোনো প্রকার দুঃখ পায় না তার সামনে মানুষ অন্যায় করছে হারাম কাজ করছে তার ইমান এতই দুর্বল যে এমনকি অন্তর দিয়েও ঘৃণা করতে পারে না আল্লাহ বলে মানলা আমি কুমুর কারণ ফলে ওই রুবিয়া দিই ফাইল লাগাস্তাতে পাবে কালবি بلساني فإن لم يستطع فبقلبي وذلك ضعف الإيمان وفي رواية وليس وراء ذلك خطر من الإيمان অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো তাও যদি না করো যদি না করো হাত দিয়ে প্রতিহত করতে শক্তি দিয়ে মুখ দিয়ে করো জবান দিয়ে করো তাও যদি না করো অন্তর দিয়ে ঘৃণা করো আর যে অন্তরে ঘৃণা করতে পারে না এটা অন্তর পরিমাণের আলামত আর যে অন্তর দিয়েও ঘৃণা করতে পারে না বুঝতে তার কি মানেই নাই আজ তার সামনে অন্যায় হচ্ছে বিপদ করতেছে ফালতু কথা বলতেছে বেড়িয়ে খাচ্ছে সিগারেট খাচ্ছে উল্টো পাল্টা চলতেছে তার অন্তরে ইমান শূন্য বা থাকলে এত দুর্বল যে তার ভাবনই আছে না যে একটা অন্যায় করতেছে নিজেরা করলে অন্যায় করতেছে কিন্তু তার কাছে কিছুই মনে হয় না এটা ইমান দুর্বলের বিরাট একটা কারণ এবং মনে রাখবেন যদি একজন লোক পাপ করে আরেকজন যদি দেখে দুই আরেকজন শুনে তারপরেও কিছু মনে করে না তিনজনে সমান পাবে যে পাপ করলো আর যে দেখলো আর যে শুনলো তারপরেও সে কিছু বললো না তিনজনেই এই পাপের মধ্যে গিয়ে পাপের ভাগ তিনজনই আসবে আল্লাহ নেই বলেন إذا عملت الخطيئة في الأرض كان من شهدها فكرهها كمن غاب عنها কেউ যদি অন্যায় করে যে উপস্থিত থাকার পরে ঘৃণা করলো সেই জন্য না থাকাই হলো অনুপস্থিত যেন আর আর যে অনুপস্থিত অবস্থায় পাপ হলো অনুপস্থিত নাই সেখানে কিন্তু সেটাকে সমর্থন করলো তাহলেও সে সমান পাপে হয়ে গেল তাহলে একজন পাপ করলো আপনি ঘৃণা করলেন আপনি পাপ যেন আপনি উপস্থিত ছিলেন না আর একজন অনুপস্থিত ছিল কিন্তু পাপ হয়েছে তার পরেও সেটাকে সমর্থন করলো যেন সে উপস্থিত থেকে পাপ দেখল বুঝে আসছে তার ইমান দুর্বল আর এত সমাজ জঘন্য হয়ে গেছে কেন সমাজ আর মানুষের অবস্থা এত নিকৃষ্ট হয়ে গেছে কেন কারণ একজন অন্যায় করে তখন হা করে দেখে কিছুই বলে না ইমান দুর্বলের এক বিরাট আলামত এরপরে হল আলামত নিজেকে প্রকাশ করা এই নিজেকে অন্যের কাছে প্রকাশ করার মহাপথ নেতৃত্ব কর্তৃত্বের লোক আজ দেখেন না মারামারি পিটাপিটি দুনিয়া সব আমি হতে হবে আমিও পরিবস্ত হবে আর কেউ না এটা নেতৃত্ব লোভ হতে পারে এটা মানুষ তাকে দেখে দাঁড়িয়ে দাঁড় হতে পারে যদি একজন বড় কেউ আছেন আর কেউ তাকে দাঁড়িয়ে সম্মান না করে তারা এটা পছন্দ করলো না শুধু তাই না এক মাস ধরে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা স্বাগত ফুলের মালা দিয়ে আর কত কিছু বলে তাকে গ্রহণ করতে হবে পীর সাহেব হোক বড় বক্তা সাহেব হোক এবং তার নামের আগে পরে কত কিছু টাইটেল এটা না করলে উনি মনে দুঃখ পান আমাকে সম্মান করা হল না বুঝতে হবে তার ইমান দুর্বল এইভাবে ইমান দুর্বলের দশ নম্বর কারণ হচ্ছে আলামত হচ্ছে কি বহি সঞ্জুস দান করতে চায় না আল্লাহর পথে কোনো ভালো কাজে কোনো গরিব মানুষকে কোনো বিধবাকে কোনো একটি অনাথকে কোনো মসজিদ বানাবের কাজে কোনো দিনই কাজে কোনো ভালো কাজে দান দক্ষিণা করার মতো তারা না বড় কি এত মুখী সবকিছু ধরে রাখতে চায় আল্লাহ বলেন বখিল এবং ইমান বখিলতা কাঞ্জুস আর ইমান একজন বান্দার একসঙ্গে হতে পারে না বকিল হলে ইমান যাবে আর ইমান থাকলে বকিলতি যাবে আজ আমরা কোন ভালো কাজে হাত পারে না ভালো কাজ কোথায় আছে কে করতেছে তাদের খোঁজ নেই চাইলেও পাওয়া যায় না এটা ইমান দুর্বলের বিরাট এক কারণ আল্লাহ তোমরা থেকে আপন্নতা থেকে দূরে থাকো কারণ এর মাধ্যমে তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে এভাবে ইমান দুর্বলের আরো আলাপাত হচ্ছে যা বলে তা করে না বলে একটা করে একটা মাসাল্লাহ মুখে খুব কটু খুব ইমানদার পরেশগার খুব তাকুয়া দেখায় অনেক কিছু কিন্তু কাজে অন্যটা ভিন্ন كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون يا ايها الذين امنوا لا تق... لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون হে মোমিনদা তোমরা যা করো না তা বলো না যে এমনটা করে তারা আল্লাহ নিকটে ঘৃণিত এমনটা আল্লাহ পছন্দ করেন না ইমান দুর্বল মুখে আর কল্পের মধ্যে কি নাই মিল নাই এখানে একটা মুখে আটটা মুখে খুব বড় বড় সাপ্লাই বড় বড় কথা বড় বড় পুলিশ বড় বড় স্লোগান কিন্তু কাজে গিয়ে ছটফট কিছু নেই এটা ইমান দুর্বলের বিরাট একটা আলামত বারো নম্বরে ইমান দুর্বলের কারণ অন্যের সুখ দেখলে অন্যের আনন্দ ফুর্তি দেখলে অন্যের টাকা পয়সা দেখলে অন্যের ছেলে মেয়ে ভালো দেখলে মনের মধ্যে দুঃখ পায় মুসলমানদের পরাজয় হলে শান্তি পায় ঠিকই আছে এটাই ঠিক গরিব দুঃখীকে কেউ অন্যায় করলে জুলুম করলে ও বেটা এটাই হত্যা অনেকে বলে গরিবকে তো আল্লাহ ভালোবাসে না আল্লাহ ভালোবাসে না আমরা করি কাউকে বড়লোক বানানো ভালোবাসা আলামত আর কাউকে গরিব বানানো আল্লাহ অপছন্দ করার ঘৃণা করা আলামত না আল্লাহ রবুল আমি নবী রসুল্লাহ বেশি ইচ্ছিলেন কি গরিব ছিলেন এর মানে কি আল্লাহ তাদেরকে ভালোবাসতেন না বেশিরভাগ গরিবরাই ইমানদার পরেজগার হয়ে থাকে তাহলে বন্ধুগণ কাউরি দুঃখে মুসলমানদের কষ্টে কাউরি বিপর্যয়ে দুর্ঘটনায় নিজে আনন্দ পায় উল্লাস পায় বুঝতে তার ইমান দুর্বল তেরো নম্বর ইমান দুর্বলের কারণ অনেক মানুষ আছে পাপের কাজ করবো না এই জন্য জিজ্ঞেস করে না বরং পাপটা কতটুকু খুব বড় সগিরা কাপ না কবিরা পাপ বেশি না ছোট এটা করলে কি খুব বেশি মুশকিল হবে সুদ একটু খাইলে কি সমস্যা আছে এইভাবে ইমান দুর্বলের পরিচয় যে পাপ কতটুকু কেমনি কি জিজ্ঞেস করে কিন্তু ওই হারাম থেকে নিজে বিরত থাকার ব্যাপারে তার কোনো কিছু আগ্রহ থাকে অনেকে অনেক মশলা জিজ্ঞেস করে করার জন্য ওরা ছাড়ার জন্য আসলে এমন মানুষ জিজ্ঞেস করে এটা কি ওটা কি করার জন্য হয় করে না জিজ্ঞেস করে হারামের ব্যাপারে ওটাকে ত্যাগ করার জন্য না এই জন্যে আল্লাহ বলেন মানুষ ওয়াকা হারাম যে সংসার সন্দেহ হালকা ছোট এইভাবে করতে গিয়ে হারামের মধ্যে পতিত হয়ে যায় এটা ইমান দুর্বলের কারণ এছাড়া ইমান দুর্বল আরো কারণ হচ্ছে কি ভালো কাজকে ঘৃণা করা ছোট মনে করা এটা কোনো কাজ হলো এটা কিন্তু কাজ হলো এক টাকা দুই টাকা দাম হলো আমার হাজার টাকা নাই এটা তারপরে কি হবে তুমি ভালো কাজকে ছোট মনে করো না যে কোনো ভালো কাজকে ঘৃণা কম মনে করো না অবহেলা ছোট ছোট খাটো বা গুরুত্বহীন মনে করো না যদি তোমার ভাইকে তোমার থেকে কিছু পানি দিয়ে হোক মিষ্টি মুখে হাসি মুখে তার সঙ্গে কথা বলা হোক আল্লাহ নবী বলেন যে যদি তোমরা পড়োশী যে গোস্ত দিতে না পারো গোস্তের মধ্যে একটু ঝোল বাড়িয়ে দাও ঝোলটা পাঠাও কেন যে ঝোল পাঠায় তো আসমান জমি হয়ে যাবে ছোট লোক ঠিক না কে তোকে দিতে বলছে কেন দিতে হবে আছে না অনেক সময় অনেক সময় যদি হাতিয়া গিফট কি করে যার যাও দেখা যায় বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত করা হয় কেন করা হয় না কারণ দিতে পারে না আপনি কিছু আর কিছু অল্প স্বল্পতা সমর্থ অনুযায়ী যদি দাঁড়ায় তো গালাগালি করে বেটাকে এই দিয়েছে ওই দিয়েছে এটাকে দেওয়ার করো অমুক করো যে কোনো ভালো কাজকে একজন হয়তো কোরআন শিক্ষা দিতে পারছে একজন হয়তো দোয়া শিক্ষা দিচ্ছে একজন হয়তো দিনের যে কোনো কাজ যে যেটা করতেছে যার দ্বারা যেটুকু সম্ভব হচ্ছে সেটাকে কি করা ভালো জানা এটা খারাপ একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল দেখি কি একটা ডাল নয়ে আছে নিচু হয়ে আছে মানুষটা তাতে সমস্যা হচ্ছে ওই গাছের ডালটা কেটে ফেলে দিয়েছেন ভাই ওই ডাল কেটে দেওয়ার জন্যে আল্লাহ রবাহ জান্নাত কি করে দিয়েছেন তাকে জানাতে বানায় জানাতে পারে দিয়েছেন একজন মহিলা প্যামিট চাইনি মহিলা একটা কুকুর তৃষ্ণায় মারা যাচ্ছে তাকে পানি খাইয়েছে জান্নাত নিতে তাহলে ভালো কাজ আপনি ভাবছেন আপনি আমার তো আমি কি করবো আমার তারা কি হবে আমার আসবে তাকুয়া ভালো কাজে তাকুয়ার কাজে পরেজগারির কাজে সহযোগিতা করো পাপের কাজে অন্যায় কাজে সহযোগিতা করো না তাহলে যাদের ইমান দুর্বল যাদের অন্ত শক্ত এরা ভালো কাজকে মানে গুরুত্ব দিবে না এটা কাজ হল আল্লাহ নবীর যুগে আলী সালাম যারা গরিব দুঃখী সাহাবাই ক্লাব দিন মজুর হ্যান্ড টু মাউথ যারা দৈনিক খেটে খেত তারাও কিছু দান করত তাদের কাছে খেজুর হলে যদি খেজুরটা ভালো মানেন না সেটাও নিয়ে হাজির করত এই দান থেকে মোনাফেকরা হাসি তামাশা করত এজন্যে জন্যে যাদের ইমান দুর্বল ইমান তারা কোন কাজ করলে ভালো কাজ করলে সেটাকে ভালো চোখে দেখে না পুরো নম্বরে ইমান দুর্বল আলামত মুসলমানদের ব্যাপার নিয়ে কোন তার খবর নেই শুধু আর পাঁচলে দুনিয়া বাসে নিজের ছাড়া অন্যের কোনো চিন্তা ভাবনা করে না ফিলিস্তিনি মুসলমানের কি হয়ে গেল ইরাকে মুসলমানের কি হচ্ছে কাশ্মীরে কি হয়ে গেল ফিলিপিনে কি হচ্ছে চেচনিয়ায় কি হচ্ছে সারা পৃথিবীর মুসলমানের কোথায় তার কি হলো আমার ছোট ভাইয়ের কি হলো পড়োশির কি হলো আপনি স্বজন কেউ কোনো সমস্যা আছে কিনা কাউরি বাড়িতে যদি আগুন লেগে যায় করে একটা পাপ করছে এই আগুন যদি পড়ে গেছে কেউ বিপদে পড়লে ও ওইটারই ওইটারই হকদার তাকে সাহায্য করার কোনো তার চিন্তা ভাবনা নেই মুসলমানদের নিয়ে যাওয়ার কথা হবে না শুধু নিজের নিয়ে যে ব্যস্ত থাকে নিঃসন্দেহে তার ইমান দুর্বল দৈনিক খবর দেখে বম মুসলমানের সন্তানদের কুড়িয়ে দেওয়া হচ্ছে দেশান্তরিত করা হচ্ছে কুড়িয়ে খোলার গায়ে মারা যাচ্ছে কিন্তু তার অন্তরে কোন প্রকার দয়া মায়া বাড়িতে কেন এটা হচ্ছে এই নিয়ে তার কোন চিন্তা ভাবনা নেই বরং এগুলি খবর দেখেই না কোথায় গান বাজনা আছে ফিল্ম আছে কোথায় খেলাধুলা আছে এইগুলি নিয়ে ব্যস্ত নিঃসন্দেহ তার ইমান দুর্বল এর মধ্যে কোন সন্দেহ নেই আল্লাহ বলেন ইন্নাল যেন একটা একটা শরীরের নেই যদি মাথার মধ্যে মাথা ব্যথা করে সমস্ত শরীরে অনুভব হয় না হয় না পায়ে যদি একটা কাঁটা পিঠে তাহলে সমস্ত শরীরে জল আছে না আছে যেমন শরীর ব্যথা হলে মাথা মাথা ব্যথা করলে সমস্ত শরীর ব্যথা হয়ে যায় তাহলে যে সমস্ত মুমিন মুসলমান অন্যের ব্যাপারে নিয়ে কোনো মাথা খাবে না বুঝতে তার ইমান দুর্বল ইমান দুর্বলের আরেকটা কারণ হল কি ভাতৃত্ব দুর্বলতা মায়ের ভাই সম্পর্ক নাই বন্ধু বন্ধু সম্পর্ক নাই একই গ্রামের একই বাবা মার সন্তান একই ক্লাসে লেখাপড়া করেছে একই সঙ্গে কাজ করে কিন্তু ভাতৃত্ব এত দুর্বল যার পড়ার বলার নেই সম্পর্ক নেই বরং একজন আরেকজনের ক্ষতি করবে কিভাবে ব্যস্ত একজন আপনার সঙ্গে রাতের পর রাত দিনের পর দিন সপ্তাহের পর মাসের পর বছরে কথা বলে না একই রুমে হয়তো থাকে একই জায়গায় চাকরি করে কথা বলে না ইমান দুর্বলের কারণ একে অপরের সঙ্গে সম্পর্ক দুর্বল সম্পর্ক নেই বলি চলে যাবে ইমান দুর্বলের বিরাট একটা আলামত এভাবে ইমান দুর্বলের আরো আলামত হচ্ছে কি দিনের ব্যাপারে কোনো দায়িত্ব বোধ না মনে করা আমি একজনকে দাওয়াত দিব একজনকে কোরআন শিখাবো একজনকে একটা দোয়া শিখাবো একজনকে ইসলামিক সেন্টারে নিয়ে আসবো একজনকে মাদ্রাসে শুক্রবার হাজির করবো একটা ক্যাসেট বা একটা বই দিব কিছু দুটা মাসালা শিখাবো বা দিনের ব্যাপার নিয়ে কোন তার মাথা নামায় না দিন নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই দিনের কোনো তার দায়িত্ব বোধ তার অন্তরে নেই তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল এবং তার কোন সন্দেহ আঠারো নম্বরে হল যে একটুতেই ভেঙে পড়ে একটু যদি বিপদ হয়েছে বাচ্চার অসুখ ও বউ সমস্যা বা টাকা পয়সার ক্ষতি হয়েছে ব্যবসায় ধস নেমেছে বা কিছু সমস্যা হয়েছে একেবারে বান্দা আল্লাহ বান্দা একেবারে পেরেছান এটা হল এমনকি আল্লাহর ব্যাপারে মটপ্রিয় করে আল্লাহ আর কাউকে দেখে না সমস্ত বিপদগুলি শুধু আমার বাড়িতে আমার আমার ছেলে মেয়ে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ দেন তাকে ওষুধ দেন রোগ শোক দেন সমস্যা দেন এইভাবে তার স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে পরিবেশ কি বলে পড়োশিকে নিয়ে টাকা পয়সা নিয়ে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন সমস্যা মাধ্যমে তার কি হয় পাপ গুলি চলে যায় নেকির খাতা নিয়ে শুধু দুনিয়া থেকে বিদায় হয় তাহলে কাউরে একটু অসুস্থ হওয়া বিপদে পড়া সমস্যা হওয়া বেকুপরা ভাবে কি ওই লোকটা বুঝি বড় নেই আইব আলাইসালাম ষোলো বছর তার পোকা গায়ের মধ্যে কেটেছিল তার নিজের ভাইয়েরা বলাবলি করছিল আইব বুঝি গোপনে বুঝি কোনো অন্যায় করেছে না হলে এতদিন ধরে আল্লাহ তাকে ভালো করে না কেন তার স্ত্রী রাহমা যাকে আমরা সাধারণত রাহিমা বলি তাকে গিয়ে বললেন গ্রামে ভিক্ষা করতে গিয়ে শুনে আসছে নিজের ভাই কথা বলে বললেন তুমি আর কতদিন মানুষ বলা বলি করছে তুমি করো না আল্লাহর কাছে বলো না আল্লাহকে তুমি তার সমস্যার কথা আল্লাহর কাছে বলতে তিনি ভয় পাচ্ছেন কি বললেন আল্লাহ আমি বিপদগ্রস্ত তুমি বড় তাই আল্লাহ বলছেন আমাকে ক্ষমা করো মাফ করো রোগ মুক্তি দাও এই না তুমি আমি সমস্যায় জর্জরিত তুমি বড় দয়াবান এই জন্য মমিন সম্পর্কে আল্লাহ বলছে আজাব আল্লাহ আপনি মমিন মমিনের বিষয়টি আশ্চর্য এই নাম রাহুল্লাহ হয় তার প্রত্যেকটি কাজের মধ্যে তার জন্য মঙ্গল এই নাসা বা আশা করা খাই বললাম যদি বিপদগ্রস্ত কি বলে সুখী হয় তা আল্লাহ প্রশংসা করার আলহামদুলিল্লাহ এটা তারা যদি করলাম কারণ যদি সুক্রিয়া করে তারও পারে সাক্ষাৎ সাকার তুল্লাহ সিদ্ধান থাকো যদি সুক্রিয়া করা আল্লাহ আরো তোমাকে অনেক অনেক আরো দান করবো ঐক্যাপাত না আগামী না সেদিন আর যদি সুক্রিয়া না করো কৃতজ্ঞতা প্রকাশ না করো একজন সুন্দরী না তাই মনটা খারাপ তা আপনার সেটা তারা একটু নিচু দেখেন না আপনার পায়ে পাটা খোলা এখন দুইটা পায় নাই আপনি লেখাপড়া বেশি করেন না আরেকজন চিনো কিছুই জানেন না আপনার বেতন পাঁচশো আরেকজনকে মাত্র দুইশো নিজের দিকে দেখেন না আপনি তাহলে আপনি সুক্রিয়া করতে পারবেন দোয়া করেন আল্লাহ বরফুল আলমীর যা অবস্থায় আছে ওই অবস্থায় সুক্রিয়া করেন আরো আল্লাহ দেবেন আর সুক্রিয়া না করেন কৃতজ্ঞতা না করেন অকৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ বলেন ইন্না আল্লাহ আমার আগা পুরো কঠিন শক্ত যা আছে ওটাও চলে যাবে তাহলে ওয়াইন আসা বা সুন্দররা সবার ক্ষমতায়ুল্লাহ আর বিপদে যদি পড়ে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য গিয়ে মঙ্গল কল্যাণ আল্লাহ রব্বুল্লাহ আলমী ধৈর্যশীলদেরকে হিসাব ছাড়াই কি প্রতিদান দেবেন দুনিয়াও দিবেন না পরকালে দিবেন কিন্তু ধৈর্য ধারণ করতেই হবে তাহলে একটুতেই একেবারে নামাজ বাদ কেন নামাজ পড়ো না ও একটু টেনশন আছে বেড়িটা লোকেরা ওই এই মনটা হয়েছে ভালো না কি হয়েছিল অমুক হয়েছে তুমুক হয়েছে এত বিপদে বিচলিত হয়ে যাওয়া এটা ইমানদের দুর্বলের বিরাট একটা আরাম বিশ নম্বরের আলামত হল দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার মহব্বত নিয়ে মহব্বত অন্তরের মধ্যে এমন জায়গায় বসে যে দুনিয়া গেলে বড় কষ্ট পায় কিন্তু দিন চলে গেলে পরকাল নষ্ট হয়ে গেলে কোনো ব্যথা পায় না এটা মানে ইমান দুর্বল এইভাবে ইমান দুর্বলের আরো কারণ হচ্ছে কি যে মানুষের কথা নিয়ে নাচে বেড়ায় পীর কি করেছে বিরাট ব্যাপার সংগঠনের হুজুরে কি করেছে বিরাট ব্যাপার নেতাজি কি বলছে বিরাট ব্যাপার কিন্তু কোরআন পড়লে তা হাদিস বললে ইমামদের কথা বললে সাহাবিদের কথা বললে বীর সাহেব বলেছেন কান খড়া আল্লাহ বলেছেন খবর কোরআনের মহাপত নেই অন্তরে সুন্নতের মহাপত নেই মহাপত বিভিন্ন মানুষের এদের অন্তর চরম দুর্বল যার ফলে এরা কোরআনের কথা শুনলে হাদিসের কথা শুনলে সহি কথা শুনলে এদের অন্তর কাঁপে না অন্তরে মজা পাই না বরং তাদের বুজুর্গদের কথা স্বপ্নে কি হলো কোথায় কে কেমনি কি হয়ে গেল গাঁজা করি মিথ্যা চাল কথা শুনলে কোরআন হাদিস পড়ে না ওই তাদের হুজুররা যা দিয়েছে ওইটা নিয়ে বড় প্রভাব করে চেপে নিয়ে দৌড়ে বেড়ায় এটা ইমান দুর্বলের বিরাট এক কারণ বাইশ নম্বরে হলো ইমান দুর্বলের আরাম আয়েস নিয়ে ব্যস্ত খানা পিনা খানা মধ্যে বিভিন্ন আইটেমে যদি বিবি সাহেবা একটু অবহেলা করে বলসতা করে একটু আইটেম না পাকায় পাক করে হ্যাঁ কি করে বাড়িতে বসে বসে থাকে তবে ভালো কাপড় চাই সুন্দর যখন যে কাপড় মার্কেটে আসবে সেটাই চাই দেখেন না বাজারে মেয়েদের কাপড় জুমার দিনে জুমার নামাজের পড়ার জন্য একটা স্পেশাল কাপড় হলে ভালো হয় না কয়েকটি তোমাদের কেউ কাবে আছে আল্লাহ নবী দেরি কত দর্শন কাপড় হিসাব নাই কতগুলি শাড়ি শোকেশের মধ্যে সন্দুকের মধ্যে আছে খবর নেই ওদিকে গরিবের খবর নেই মিসকিনের খবর নেই এই যে খাওয়া দাওয়া নিয়ে পড়া নিয়ে আনন্দ ফুর্তি নিয়ে আরামাইশ নিয়ে সেন্ট যখন একা যখন হতে হবে কাপড় একা সঙ্গে হতে হবে কত রঙের রঙের এই নিয়ে ব্যস্ততা নিঃসন্দেহ দুর্বলের কারণ আল্লাহ নবী আলি সালাম বলেন এই আপনার বেশি আরামাইশ নিয়ে ব্যস্ত হবে না এর থেকে দূরে থাকো না কিছু আলামত আপনার কাছে বলা হলো এবার আপনাদের কাছে আমরা বলবো যে ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণ কি কি জন্য ইমান দুর্বল হয়ে আলামত এইগুলি যার মধ্যে আছে তার ইমান দুর্বল কিন্তু ইমান দুর্বল হয় কেন কি কারণে ইমান দুর্বল হয়ে যায় এক নম্বর কারণ হলো যে আগে আলোচনা আমাদের এসেছে সেটা হলো কি বেশি বেশি পাপ করা পাপের কারণে কি ইমান দুর্বল হয়ে যাবে ইমান করবে রোজা করবে দেখবেন ইমান বাড়তেছে ইমান বাড়তেছে ভালো কাজের দিকে মন তাকাচ্ছে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য সংকল্প হচ্ছে কিন্তু যখন এই পাপ করবে ইমান তার দুর্বল হয়ে যাবে এইভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলেও কি ইমান দুর্বল হয়ে যাবে দুনিয়া কি করবে ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণ এভাবে ইমান দুর্বলের কারণ ইমানই পরিবেশ থেকে দূরে থাকা যা ইমানদার পরিষ্কার তাদের সঙ্গে সংস্পর্শে থাকার কোনো দায়িত্ব যারা কোরআন পড়ে যারা জিকির আজকাল করে যারা নামাজ পড়ে যারা দিনের কথা বলে হ্যাঁ এদের সঙ্গে থাকে না যত ফাঁদের যত ফাঁসে বেনামাজি বেইমান সুদখোর ঘুষখোর হারামখোর বিড়িখোর মদখোর জুয়াখোর ফিল্ম দেখে বিমত করে অন্যায় করে এই যে বেইমানি পরিবেশে থাকলে ইমান দুর্বল হয়ে যায় ছুটি পাইলে চলো সফরে ইউরোপে চলো ওখানে গিয়ে কি দেখবে ওইখানে গিয়ে ইমান বাড়বে না কমবে যেখানে কোরআন শিক্ষা ওখানে নাই ইসলামিক সেন্টারে নাই একটা ভালো ক্যাসেট শোনা নাই একটা ভালো বই পড়া নাই এই যে বেইমানি পরিবেশে থাকলে ইমান কিনে যায় দুর্বল হয়ে যায় হাসান বাসরি রাহিমুল্লাহ বলেন আমাদের ইমানি ভাইরা আমাদের পরিবারের চাইতে আমাদের কাছে বেশি মূল্যবান কেন পরিবারকে দুনিয়ার কথা বলে ডাল নাই চাল নাই লাগবে চুল লাগবে এটা লাগবে ওটা লাগবে বাড়ি হলো না ছেলে হলো না মেয়ে ইত্যাদি দুনিয়ার কথা খালি এর মাধ্যমে বাড়বে না কমবে আর যারা আমাদের ভাই ওই খোয়ানি না কেউ না বিল আহ আর আমাদের ইমানি ভাই যারা এরা আমাদের কি করে ইমানের কথা পরকালের কথা মৃত্যুর কথা কোরআন পড়ার কথা আদিস পড়ার কথা জিজ্ঞাসকারের কথা পাপ না করার কথা ভালো কাজ করার কথা স্মরণ করে দেয় তাহলে ইমান যেখানে বাড়ে যারা ইমানের কথা স্মরণ করায় তারা নিঃসন্দেহে বেশি মূল্যবান ঠিক না ইসলামিক সেন্টার বন্ধু তাদের জন্য তাদের জন্য এখানে আসতে ইমান বাড়ে এর যারা বিরোধিতা করে নিঃসন্দেহে তাদের ইমান কি দুর্বল এদের ইমান কমবে তোর ইমানই পরিবেশে থাকা যে ঘরে ঘোরাতে আমরা থাকি ওখানে তো শয়তান প্রবেশ করে না এমন কিছু কোম্পানিতে গিয়ে আমি দেখেছি এমন ঘরে তারা থাকে যেখানে শয়তানও প্রবেশ করে না এত নোংরা এত জঘন্য এত পচা এত দুর্গন্ধ এত মানে কি বলবো অশ্লীল এবং এত জঘন্য দুর্গন্ধ বিড়ি অপরিষ্কার অপরিচ্ছন্ন সেখানে ছবি ঝুলানো আছে সবার শিখে শিখে সেইখানে কোন জিগির নেই আজকার নেই নামাজ নাই ও কিচ্ছু নেই ওখানে এমন জায়গাতে আমার মনে হয় শয়তানও এই কথা জায়গাতে এই পরিবেশে ঢুকতে বুঝেছে নিজেকে ঘৃণা করে উপযুক্ত মনে করে না তাহলে এই যে বেঈমানের পরিবেশে থাকলে ইমান দুর্বল হয়ে যায় দুই নম্বর বা এরপরের কারণ হচ্ছে কি দুই তিন চার নম্বর কারণ হচ্ছে কি যে উত্তম নমুনা ব্যক্তিদের সঙ্গে যারা উত্তম মডেল আপনাকে দুনিয়া এবং দিনে চলার ব্যাপারে পরিচালনা করে তাদেরকে অনুকরণ অনুসরণ করা যায় এমন ব্যক্তির থেকে দূরে থাকা ওটা তো ইমানের পরিবেশ থেকে দূরে থাকা এটা হলো কি ইমানি ব্যক্তিদের থেকে দূরে থাকে যাদেরকে দেখলে আক্রান্ত কথা স্মরণ করবে যাদের যারাকে দেখলে দুনিয়ার কথা কি বলে নামাজের কথা বলবে এমন পরিবেশে না থাকাও এমন ভাইদের সঙ্গে না থাকাও কি ইমান দুর্বলের একটা ইমান দুর্বল হয়ে যায় এরপরে হলো শরীর জ্ঞান অর্জন না করা কোরআন হাদিস চর্চা না করা ফেতা না করা দিন না জানা হালাল হারাম কি না জানা এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করা যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে না বসা হাদিস পাঠ পড়া হয় সেখানে না যাওয়া যেখানে কোরআনের তালিম দেওয়া হয় সেখানে না যাওয়া এই যে ইমান যার মাধ্যমে পারবে এই শরীর জ্ঞান শরীয়তের জ্ঞান এটা আপনার জন্য নূর আলো এ আপনাকে বলতে হবে হাল আরাম বুঝাই দিবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা আল্লাহ সন্তুষ্টি কোনটা শয়তান সন্তুষ্টি কোনটা জাহান্নাম কোনটা জান্নাত ইমান বাড়ানোর কাজগুলি কোনগুলি আর ইমান দুর্বল করণের কাজ ইমান দুর্বল করে কোন কাজগুলি এটা শরীয়তের সঠিক জ্ঞানের মাধ্যমে হতে পারে না থাকলে আপনি হয়তো তাহিদকে শিরিক মনে করে থাকবেন আর শিরিককে তাহিদ সুন্নতকে বিদাত বিদাতকে সুন্নত মনে করবেন এরপরে ইমান দুর্বলের আরো কারণ হচ্ছে কি যে পরিবেশে পাপ দিয়ে ভরা এই পরিবেশে বসবাস করা যেখানে শুধু দুনিয়ার কথা স্মরণ হয় দুনিয়া কি বলবো দুনিয়া নিয়ে ব্যস্ত যেখানে পরকালের কথা স্মরণ করে দেওয়া হয় না যেখানে সর্বপ্রকার পাপ হয় কেউ গালি দিচ্ছে কেউ বিড়ি খাচ্ছে কেউ বান্ধব করছে কেউ বিপদ করছে কেউ যুগলখড়ি করছে কেউ অন্যায় কথা বলছে কেউ বাইশ দেখতেছে কেউ শুনতেছে এই যে একটা পাপের পরিবেশ এই পরিবেশের মধ্যে থাকলেও কি হয় ইমান দুর্বল হয়ে যায় এইভাবে ইমান দুর্বলের আরো কারণ কি যেটার আগে আমাদের গেছে যে দুনিয়া নিয়ে ব্যস্ততা তাই যারা টাকা পয়সা ডলারের রুপিয়া যারা বান্দা এরা ধ্বংস হয়েছে শুধু আর দুনিয়া নিয়ে ব্যস্ত এই দুনিয়ার ব্যস্ততা ইমান মানুষের দুর্বল করে দেয় এভাবে ইমান দুর্বলের আরো কারণ হচ্ছে কি পয়সা করে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে স্ত্রী পরিবার নিয়ে ব্যস্ত থাকা এই নিয়ে ব্যস্ত এর মাধ্যমে কি হয় ইমান দুর্বল হয়ে যায় এভাবে ইমান দুর্বলের আরো কারণ হচ্ছে কি দীর্ঘ লম্বা আশা বাড়ি একটা পাঁচতলা চাই বিরাট ব্যাংক ব্যালেন্স চাই এই হতে হবে ওই করতে হবে বিরাট আশা এদের সম্পর্কে আল্লাহ বলেন দারহুম ওদেরকে ছেড়ে দাও যারা খাওয়া দাওয়া নিয়ে আরামাইশে ব্যস্ত আছে আর এদের পুরো আশা এদেরকে আখেরাত থেকে ভুলিয়ে রেখেছে মরার পরে বুঝতে পারবে তার অবস্থা কি হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না ইন্না আকওয়া মা খাফা আলাইকুম ইত্তিবাউল হাওয়া অতুল আমল আমি তোমাদের প্রতি সবচেয়ে ভয় করি বড় আশা আকাঙ্ক্ষা এবং প্রবৃত্তির অনুসরণ মন যা করে তাই কারণ মানুষ যখন প্রবৃত্তির অনুসরণ করে তখন সে সত্যকে গ্রহণ করে না আর যখন বিরাট আশা নিয়ে বসে থাকে তখন সে আখেরাতকে ভুলে যায় এই জন্য বন্ধুগণ এই বিরাট আশা আকাঙ্ক্ষাকে ইমান দুর্বলের বিরাট একটা কারণ এইভাবে ইমান দুর্বলের আরো কারণ হচ্ছে কি খাওয়া দাওয়া খেলাধুলা আরাম আইসে ব্যস্ত থাকা এটাও ইমানের দুর্বল হাসি ঠাট্টা বেশি করা মজাক করা হাসা আল্লাহ বলে লাহে তুমি দুর্কাল বেশি বেশি হাসা এই বেশি বেশি আলাদা ভক্তি করলে ইমান কি হয়ে যায় কল ভরে যায় অন্তর ভরে যায় এইগুলি ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণ এবার আমরা রাত পয়েন্ট আলোচনা করতে চাই সেটা হলো ইমান দুর্বলতা আছে এমন এগুলো সন্দেহ ইমান দুর্বলের কারণগুলি রয়েছে এর সন্দেহ নেই কি করলে ইমান বাড়বে কি আপনার চান না চিকিৎসা হ্যাঁ আল্লাহ বলেন একটা কাপড় ব্যবহার করতে করতে হয়ে যায় হয়ে যায় ময়লা হয়ে যায় ঠিক এইভাবে ইমানটাও দুর্বল হয়ে যায় ইমানটাও ময়লা হয়ে যায় আল্লাহ বলেন চন্দ্র পূর্ণিমা রাত্রিতে যদি বা দুপুর বেলা যদি এই চাঁদের মধ্যরাত্রে কি বলে পূর্ণিমা রাত্রিতে যদি চাঁদের উপরে এই চাঁদ সারা পৃথিবীকে আলোকিত করে রেখেছে ঠিক না ওই চাঁদের উপরে যদি একখণ্ড ম্যাঘমালা চলে আসে এর নিচে যদি ম্যাঘমালা পড়ে যায় তার আলো কি পৃথিবীতে পৌঁছে হয় অন্তরটা ঠিকই হবে এই অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন এর উপরে যখন পাপ করে করে কালো ছায়া পড়ে যায় তখন তার আলো বিকশিত হয় না তাহলে এই ময়লা দূর করতে হবে ঠিক যখন ওই বাদলটা মেঘমেলাটা দূর হয়ে যায় আবার চন্দ্রের যেমন আলো দিচ্ছিল তেমনই আমার যায় ঠিক না বেটি অন্তর থেকে যদি ওই ময়লাগুলিকে দূর করে দেওয়া যায় তাহলে কি হবে আবার অন্তর কি করবে তা নড়ির ছাটা কি বলে আলোর ছাটা এর বিকশিত হবে এবং মানুষ ভালো কাজ করার জন্য আগ্রহিত হবে তাহলে ইমান বাড়ি ইমান কম এই ইমানকে বাড়ার জন্য আমাদের করণীয় কি এক নম্বর কাজ ইমান বাড়ে কোরআন নিয়ে গবেষণা করা কোরআন নিয়ে আলোচনা করা কোরআন তদ্রিস কোরআন পড়া কোরআন নিয়ে চিন্তা করা কেন আল্লাহ এটা বলেছেন আল্লাহ আল্লাহ বলেন অন্যাসিল মিনাল কোরআন না হুয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন জন্য কোরআন আরোগ্য কোরআন মুমিনদের শারীরিক এবং মানসিক রোগের মহা চিকিৎসা রোগ কয় প্রকার অসুখ প্রকার একটা শারীরিক রোগ যার উপসর্গ আছে যা দেখা যায় বোঝা যায় যেটা স্টুল বা ইউরিন বা ব্লাড পরীক্ষা করে এটা ভালো মন্দ বোঝা যায় এক্স করে বোঝা যায় ঠিক না বেটি কিন্তু অন্তরের রোগ যদি হয় কল্পের রোগ যদি হয় ইমান দুর্বলের রোগ যদি হয় এটা দেখা যায় না বোঝা যায় না এটা কোনো উপসর্গ দেখা যায় না এটাকে কাটলে বা এক্স করে বা পরীক্ষা নিরীক্ষা করে এর দুর্বলতা বোঝা বড় কঠিন এই জন্যে মানুষের শারীরিক রোগের চাইতে অন্তরের রোগ ইমান দুর্বলের রোগ সমস্যা বড় সমস্যা এই জন্য ডাক্তাররা চিকিৎসা করে শারীরিক রোগে কিন্তু মনের চিকিৎসা এই চিকিৎসা হবে কোরআন হাদিস দিয়ে কোরআন দিয়ে এই জন্য যেই কোরআন আপনার জন্য মহা সেই কোরআনকে পড়তে হবে বুঝতে হবে তাহলে আপনার এই ইমানের দুর্বলতা দূর হয়ে যাবে আল্লাহ নবী আলাইসালাম সারাত্রি একটি করেছেন আর কেটেছেন আমার রাজু সুরা তুরের একটি আয়াত পড়ার পরে তিনি সপ্তাহের পরে সপ্তাহ তিনি অসুস্থ থাকতেন এর অর্থ অবশ্যই তোমার প্রতিপালকের আদা তোমাকে গ্রেফতার এটা পতিত হবে এবং এটাকে দূর করার মতো কোন শক্তি নেই এ আটটি পড়ে ওমর রাজাল্লাহ তালা অসুস্থ থাকতেন সবাই ভাবতেন বুঝি অসুখ হয়েছে ডাক্তার নিয়ে আসতেন ওষুধ খাওয়াতেন চিকিৎসা করতেন কিন্তু তিনি বলতেন না কি কারণে তার এত দূর এত নরম দিনের মানুষ ছিলেন কোরআন পড়লে কাঁদতে শুরু করতেন ওসমান সমস্ত শেষ করতেন এই কোরআন পড়া অবস্থায় তাকে হত্যা করেছে এই কোরআন এই কোরআনের মধ্যে তার রক্ত রক্তে রঞ্জিত হয়েছে কিন্তু কোরআন পড়া তিনি ছাড়েন নাই উমর যাকে হয় ليس وقعتها ليس كاذبة خافضة দিন আল্লাহ রব্বুল আমি কিছু মানুষকে উঠাবেন আর কিছু মানুষকে নামাবেন এসার নামাজের পর থেকে নিয়ে ফজরের আগাম পর্যন্ত একটি আগাম পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে জানি না আমার আব্দুল দেশ যাদেরকে উঠাবেন তাদের দলভুক্ত যাদেরকে নিম্ন মানে নিচে নামাই দিবেন তাদের দলভুক্ত এই নীলের গ্রুপ না সিদ্ধিনের গ্রুপ জাহান্নামি গ্রুপ না জান্নাতি গ্রুপ একটা আয়াত তাহলে এই কোরআন নিয়ে গবেষণা করলে কোরআন নিয়ে পড়লে এই কোরআন কত পড়লাম তোদের কাছে আছে না হ্যাঁ সলফে সালিহীন কোরআন পড়ি মজা রব্বু কামাল তোমার প্রতিপালক আসবেন ফেরেশতারা সবাই সারিবদ্ধ দাঁড়িয়ে থাকবে ওজিয়া ইয়াউমাইযিন নাম সেই দিন নামকে সত্তর হাজার লাগাম করে এক একটা লাগাম সত্তর হাজার ফেরেস্তা হবে কত ফেরেস্তা হবে তাহলে কত কয় মিলিয়ন কয় মিলিয়ন সত্তর হাজার লাগাম পড়ানো হবে এক একটা লাগাম সত্তর হাজার ফেরস্তা ধরবে টাকা তামাইয়াজ মিনাল গায়ব জাহান্নাম মুনকার ছাড়বে وجيء يومئذ করা হবে এটা পড়ার চোখে পানি আসে না অত্যন্ত আমাদের গরম হয় না সেই দিন ইনসান বলবে আরে স্মরণ করবে কি করেছি সর্বনাশ সেই দিন স্মরণ করে কি কয় মিলিয়ান সত্তর হাজার লাগাম করানো হবে সেই দিন ইনসান বলবে আরে স্মরণ করবে কি করেছি সর্বনাশ ওয়ান না সেই দিন স্মরণ করে কি ফায়দা হবে يقول يا ليتني قدمت لحياتي বলবে আরে এই পরকালের জীবনের জন্য যদি কিছু জমা করতাম ব্যাংক ব্যালেন্স যদি পরকালের ব্যাংকে আল্লাহর ব্যাংকে কিছু জমা করতাম فيومئذ لا يعذب عذابه أحد সেই দিনের মতো আজাব আর কেউ দিবে না يوم يوثق وثاقه أحد ولا يوثق وثاقه أحد সেই দিনের মতো করে মজবুত করে বেড়ি পড়াই দিবে না আর কেউ এই দুনিয়ার বেড়ি মুড়ি খুলে আল্লাহ থেকে কি বলে জেলখানা থেকে পালা যায় পলায়ন করা যায় কিন্তু আল্লাহর রাস্তার থেকে ভাগার কিছুই থাকবে না فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت পারে না কঠিন এই জন্য বন্ধু বন্ধুগণ কোরআন স্ত্রী সুন্দর করে বুঝে পড়লে ইমান কিভাবে পারবে ইমান দুর্বলতা দূর হয়ে যাবে দুই নম্বরের চিকিৎসা হলো আল্লাহ করা চিন্তা ভাবনা করা আসমান জমিন তিনি কবি তিনি আজিজ তিনি তিনি মোতাল আল্লাহ রবুল আলমিনের বরত্ব নিয়ে আল্লাহ রব্বুল মহিমা নিয়ে আল্লাহ সেই মহিয়াম করিয়ামের কথা চিন্তা করে যখন মানুষ চিন্তা করতে থাকবে যে আল্লাহ রব্বুল আলমের আসমান জমিনের মালিক সবকিছুর প্রকাশ্য অপ্রকাশ্য প্রকাশ্যটা তার কাছে প্রকাশ্য অপ্রকাশ্যটা অপ্রকাশ্য যার কাছে পৃথিবীর বড় শক্তিধর একটা মাছের সমান মূল্য নেই যিনি চাইছে তাই করতে পারেন যিনি কোন বললে হয়ে যাও বললে সবকিছু হয়ে যায় এই পৃথিবীর প্রণয়কে ধনিকের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারে সেই মহানবুল আমিনের গুরুত্ব নিয়ে একটু চিন্তা করলে ইমান বাড়বে মুসা আলাইসালাম বললেন রব্বে আলিনী আন্দোলিলাই আল্লাহ তোমার দেখতে চাই ব্যবহার দেখতে চাও মুসা আলাম তারা আমি আমার তো একটা দেখার শক্তি নেই ওই পাহাড়ের দিকে দেখো তুর পাহাড়ের দিকে আল্লাহ রব্বুল কিছু খুলে দিলেন তার নোরের নূরের তাজাল্লি পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে গেল মশা মাটির মধ্যে লুটিয়ে পড়লেন বেউস হয়ে গেলেন এই মহান রব্বুল আলমিনের বরত্ব নিয়ে কি করা চিন্তা ভাবনা করলে কি হবে আপনার ইমান বাড়বে এভাবে শরীর জ্ঞান কোরআন আদেশের কাজ যদি অর্জন করে তো ইমান পারবে কোরআন পড়ে বুঝে কি পড়ছে কাকা কালাম হাফিজ হয়ে লাভ নেই কোরআনে কি বলেছে আল্লাহ হাদিসে কি বলছে আল্লাহ খালি সবের জন্য নয় আমাদের জন্য বুঝার জন্য এই যখন কোরআন হাদিসের জ্ঞান চর্চা করবে ইমান পারবে আজকে আমি অনেক সময় বলি আমাদের এটা অন্তরটা তেল শুকনো হারিকের মতো একটা চারাকে একটা চারা একটা কপি বা একটা হারিকের যদি তেল শূন্য হয়ে যায় আর সাধারণ যদি বাতি যারা ম্যাচ যারা গ্যাস লাইট দিয়ে হোক বা ম্যাচ লাইট দিয়ে যা কিছু দিয়ে একটু করে জ্বলবে নিভিয়ে যাবে ধোয়া আসবে গন্ধ আসবে সাধারণ রাত্রে ঘুম নষ্ট হবে ম্যাচের গাড়ি নষ্ট হবে পয়সা নষ্ট হবে শরীর নষ্ট হবে সময় নষ্ট হবে ফায়দা কিছু হবে না এটা হলো করে কাজ মূর্খের কাজ চালাক মানুষের কাজ কি দোকান থেকে কেরোসিন নিয়ে এসে পরিষ্কার খাঁটি কেরোসিন ঢেলে দিয়ে বাড়ি জ্বালাইবে জ্বলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তেল না সুতরাং শেষ হবে আজ আমাদের অবস্থা তাই শরীরের গ্যাস ওই কেরোসিন তেল কাউরি তো নাই তেল শুনতে আর কাউরি থাকে পানি মিক্স যদি কি হয় কেরোসিন তেল হয় কতক্ষণ জ্বলবে পরপর পরপর করবে জ্বলবে না ঠিক মতো যাদের নাই তাদের তো চলে না তাদের চলছে গন্ডগোল ময়লা যুক্ত তেল কেরোসিনের সঙ্গে ওই পেট্রোল মিশাই দিয়েছে কম দামি যার ফলে চললেও ঠিক মতো বাকি দেয় না আলো হয় না ওই হারিকেনের চিমনি কি বলে থাকে কাজ যেটা গ্লাসটার মধ্যে দেখবেন যেটা তেল পরিষ্কার না এক নম্বর না কিছু ঘন্টা পরে দেখবেন চিনিটা কিনে যায় কালো আর আলো দেয় না ওর তেলই খারাপ থেকে আলো হবে তাদের যাদের নাই শূন্য তারা কোরআন হাদিসের জ্ঞান এটা হল কি ওই পরিষ্কার তেলের মতো আর যাদের আছে ঠিক মতো চলে না এর মানে গন্ডগোল তাও শিখ হয়েছে শিখ বিরাট বিরাট শুনতে শুনতে শূন্য বিরাট হয়েছে গজা খিচুড়ি মিক্স কিছু জেনে নিয়ে বড় বড় দাঁড়িয়ে কিন্তু অসীম করতেছে পাঁচ অক্ট নামাজ পড়ে কিন্তু ফের সুদ খায় ঘুষ খায় পাঁচ অক্ট নামাজ পড়ে আবার ফিল্ম দেখে বুঝতে হবে তেল গন্ডগোল এই জন্য গন্ডগোল কোরআন হারিসের সঠিক জ্ঞান এটা হলো ওই কেরোসিনের ভালুকি স্বচ্ছ তেলের মতো তেলেদের জলদি থাকবে ইনশাআল্লাহ এই জন্য তেল শূন্য হারিকে দেখে ফাইদা নেই আলো হবে না এই জন্য কোরআন হারিসের জ্ঞান এই অন্তরের মধ্যে হয়ে তাহলে কি হবে ঢালেন তাহলে আপনার ইমান বাড়বে এভাবে ইমান বাড়ার আরো উপায় হচ্ছে কি কোরআন হাদিসের যেখানে আলোচনা হয় সেখানে উপস্থিত থাকা যেখানে কোরআন আলোচনা হয় হাদিসের আলোচনা হয় ইমানই কথা বলা হয় জানাতের কথা বলা হয় জাহানের কথা বলা হয় এমন সমস্ত মাদ্রিসে কি হাজির হওয়া এবং আলোচনা শোনা আপনারা এখানে যখন এসেছেন এক ঘন্টা আগে আর এখন এত অবস্থা কি আপনাদের ইমান পায় নাই সুন্দর আছে তাহলে গানের আসরে বসলে টেলিভিশনের সামনে বসে অনলাইন দেখলে গান বাজনা শুনলে ইমান বাড়বে না কমবে কমবে তাহলে আপনি যেখানে কোরআনের আলোচনা হয় আর জিকিরের মজলিস হল যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় বাকি যেখানে এছাড়া অন্য কিছু আলোচনা হয় সেটা জিকিরের মধ্যে নয় আল্লাহ এই মসজিদে ঢুকে দেখলেন কিছু মানুষ জিকির আচার করতেছে সোনাল্লাহ না এটাও জিকিরের মধ্যে আর কিছু মানুষ কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা আল্লাহ ওইখানে গিয়ে বসলেন এবং বললেন এই ধরনের আলোচনা আল্লাহ যখন হয় তখন এদের করতে আল্লাহ রহমত নাজিল হয় ফেরেস তারা রহমতের টানাতে ঘিরে নেয় তাদের জন্য ক্ষমার জন্য দোয়া করে আল্লাহ এদের প্রতি প্রশান্তি নাজিল করেন আল্লাহ রব্বুল আলমী এদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলমী এদেরকে নিয়ে কি করে গৌরব করেন গৃহস্থদের কাছে দেখো আমার বান্দারা আমার কোরআনের আলোচনা করছে হাদিসের আলোচনা করছে দিন নিয়ে কথা বলছে এটা কি আল্লাহ রব্বুল আলমী গৌরব করেন তবে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় দিন নিয়ে কথা হয় সেখানে কি করা আপনার উপস্থিত থাকলে ইমান বাড়বে এভাবে ইমান পাওয়ার আরো হচ্ছে কি বিভিন্ন ইবাদত করা ইবাদতের মাধ্যমে ইমান বাড়ে নকল ইবাদত খরচ তো করতেই হবে প্রজেক্ট তো করতেই হবে তাছাড়া নকল ইবাদত বেশি বেশি করে করা আল্লাহ শুধু তাই না একটা ইবাদত কত প্রকার রোজা কত প্রকার কত দিনে কত হবে নামাজ কত প্রকার খরচ নামাজ অজিব নামাজ তাহাজুদ নামাজ হ্যাঁ চাষের নামাজ ইস্তেকারের নামাজ তৌমার নামাজ ইসরাত বা সুযোগার করে নামাজ এইভাবে সফর থেকে এসে নামাজ এইভাবে বিভিন্ন ধরনের নামাজ রয়েছে শুধু বেতনের নামাজটা আল্লাহ নবী দশ ভাবে পড়তেন চিন্তা করছেন বেতনের নামাজ তেরো রাখা দুই পদ্ধতিতে দুই রাকাত করে দুই রাকাত করে ছয় সালামে বারো রাকাত করতে এক রাকাত বেঁচে এটা আরেকটা পদ্ধতি হলো চার সালামে আট টাকা পড়তেন এরপরে পাঁচ টাকার একসঙ্গে বেতন করতেন এই পুরোটাই বেতন এগারো টাকা বেতন করতেন দুই টাকা দুই টাকা করে সালাম ফিরে দিয়ে পাঁচ সালামে দশ টাকা করে এক টাকা বেতন করে বেতন বাড়াই দিতেন এইভাবে তিনি নয় টাকা বেতন করতেন অষ্টম রাখাতে বসে এরা আগে বসতেন না অষ্টম রাখাতে বসে উঠে গিয়ে আবার নবম রাখাত পড়ে সারা ফিরতেন নয় বেতন করতেন সাত রাখাত বেতন করতেন এক বৈঠকে এক সালামে আবার কোনো কোনো সময় ছয় রাখাত পড়ে বৈঠক করে আবার ষষ্ঠ সপ্তম রাখাতে বসে সালাম ফিরতেন এইভাবে তিনি পাঁচ রাখাত বেতন করতেন এক সালামে এক বৈঠকে তিন রাখাত বেতন করতেন দুই রাখাত পরে সালাম ফিরে দিয়ে আর দেখা প্রশ্নপত্র তিন রাখার একই পর্যন্ত একই সালামে এক এরপরে দেখা যায় শুধু বেতনের নামাজটাই তিনি দশ ভাই করেছেন রাত্রে যদি কোনো সময় তিনি ঘুমের কারণে অসুস্থ অসুস্থতার নামাজ না পড়তে পারতেন তাহলে দিনের বেলা বারো রাখা কি করতেন কাজা করে দিতেন এইভাবে আল্লাহ নবী তাহার যদি নামাজ পড়তেন এভাবে আল্লাহ নবী আলাহ ইসলাম কি করতেন বেতনতাবাদ ছুটে গেলে কাজা করে দিতেন এইভাবে ভাবে কোরআন তেলাওয়াত করা নকল নামাজ বেসুসি করে পড়া নকল রোজা রাখা প্রতি সোমবারে বৃহস্পতিবারে আরাফাতের দিন মহারমের এই বিভিন্ন এবারের মাধ্যমে কি ইমান বাড়ে এইভাবে ইমান বাড়ে আরো কি অশুভ মৃত্যুকে ভয় করা অশুভ মৃত্যুকে ভয় করলে কি ইমান বাড়ে কোন পাপ অবস্থায় মরে যাওয়া এটা অশুভ মৃত্যু মদ খেতে খেতে মারা গেল গান শুনতে শুনতে মারা গেল বেড়াবাজা বলতে মারা গেল ভয় না অপমৃত্যুকে ভয় না করলে ইমান বাড়বে আর ভয় করলে ইমান বাড়বে ঠিক এভাবে ইমান বাড়ে বেশ বেশ করে মৃত্যুকে স্মরণ করা আল্লাহ বলে সমস্ত আশা ভরসা তোমার যে ধ্বংস করে যায় যে মৃত্যুকে বেশি করে স্মরণ করো এই মৃত্যু অবশ্যই গ্রেফতার করবে কোন রাফসিং প্রতিটি মানুষকে মৃত্যুর সাথ থাকতেই হবে তুমি কোন সুন্দুকের মধ্যে আপনাকে কাজ করবে এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা এটা মৃত্যুকে স্মরণ করা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া যারা মারা যাচ্ছে তাদের জানাজায় হাজির হওয়া তাদেরকে কবর দাপন করা কাপড় পরানো কবর জিয়ারত বেশি বেশি করে করা এখন তো কবর জিয়ারতটা একটা কি ব্যবসা কবর জিয়ারত আলাদা বলেন না এটা তোমার জিয়ারত তুমি প্রচুর হওয়া তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম তোমরা কবর জিয়ারত করো ফাইন না এটা তোমাদের আখরাতকে স্মরণ করার কোনো কারণে তোমাদের দিন নরম করে তোমাদের আপনাদের কথা মনে পড়ায় তোমাদের চোখে পানি আসে এখন তো কবর জিয়ারত একটা ব্যবসা মৃত্যুর কথা স্মরণ সদাল করে ভাড়া করে ওইখানে গিয়ে রান্না আছে হুজুর কিছু মিছামিছি রান্না কানে বাকিদের চোখে কোনো খবর নেই একা খবর জাগত করলে রাত্রি অন্ধকারে গিয়ে কেউ নাই তখন মৃত্যুর কথা স্মরণ করা সবাই মারা গেছে বড় ছোট নারী কোনো শিক্ষিত অশিক্ষিত চালেন হ্যাঁ আলো সবাই মারা গেছে আমার তো করতে হবে এই মৃত্যুর কথা স্মরণ করলে ইমান মানে কিন্তু আর কবর জেরতটা ইমান বাড় তো কথা ইমান ধ্বংসের কারণ হয়ে গেছে কবর জেরত করতে গিয়ে বাবারে ডাকে ওয়ালিরে ডাকে কবরবাসীকে ডাকে পীর সাহেবের মরাপিরে ডাকে এর মাধ্যমে তো সিঁড়ি হয়ে যায় ইমান বাড়ে বাড়ে ইমান পুরো ধ্বংস হয়ে যাবে বেদান্তি কবর জেরত করে ইমান আরো শেষ হয়ে যাবে বেদান্ত ইমান বাড়বে না কমবে মৃত্যুর কথা স্মরণ করে ইমান পারবে যেখানে সেখানে ইমান ধ্বংসের দেখেন কেউ এখানে করে রাত্রি করে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করে না সকাল বলে মৃত্যুবার্ষিকী চেহরামের দিন কুলখানের দিন ফতেখানের দিন জটা করে ঘটা করে ওটা একটা হুজুরদের ব্যবসা এটা ইমান পারার কোন উপায় সেখানে নাই বরং ওইখানে ওই ব্যবসা করে টাকা নিয়ে আর পেট পুরা করা ওটা মানে ইমান দুর্বল হয়ে পাওয়া এইভাবে ইমান কবর জিয়ারতের দোয়াই জানি কেউ তো পারবেন কবর জিয়ারতের দোয়া একজন আগে দুইজন তিনজন নাম করো দেখি কবর জিয়ারতের দোয়া আসসালামু আলাইকুম ভাষা বিভিন্নভাবে শব্দ এসেছে অনেক সময় দোয়া যায় গত বছরই তো উমরা কখন যেন আমাদের এখান থেকে উমরা ঠিক হয় উমরাতে গেলাম দোয়া লিখে দেওয়া পড়ে দেওয়া তারপরে কবর জিয়ারতের সময় জিজ্ঞেস করলাম কবর তার আগে দোয়া মানুষ মনস্ত্রীতে কাজ বাইরে খবর তার কবর যেতে যাওয়া ছোট করে কেন তারা আমাদের দেশে কবর জিয়ারতের দোয়া শিকার দরকার নেই হুজুর তো জানি ভাড়াটে অবস্থা আছে দশ টাকা দিয়ে দেখতে হুজুর পাওয়া যায় কবরে স্থানে হুজুরদের আঁকড়া আছে ওইখানে গেলেই হুজুরকে এটা পাওয়া যায় কোথাও না পাওয়া গেলে ওখানে পাওয়া যাবে না পয়সা বিশেষ করে বিশেষ দিনে শনিবার রাতের দিন হ্যাঁ কাদের দিন সবে মেরাজের দিন ইত্যাদি বিভিন্ন গুলি আজ আমাদের কবর সেয়ারত করে ইমান বাড়বে অন্যতম সুযোগ নেই আমাদের নজবিল্লা এই জন্য বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করলে কবর জিয়ারতকে আমাদের কি ইমান বাড়বে এভাবে ইমান বাড়বে আখেরাতের কথা স্মরণ করা কবরের কথা স্মরণ করা একবার কি ভাবেন যে পড়ে গেছি আমার স্ত্রী আমাকে ওষুধ দিচ্ছে ছেলে মেয়ে কাঁদতেছে আমাকে এখন খাটে উঠছে সবাই নিয়ে যাচ্ছে আমি এখন কবরে আমাকে উঠে তাকে জিজ্ঞেস করছে মান্নাত তোমাকে তোমার লাগিও কবরের আজাব হচ্ছে হাসন হাসন হবে আমার নামা আসবে হিসাব নিকাশ হবে জান্নাত জাহাজ আছে এই যে পরকালের কথাকে স্মরণ করলে ইমান পারে কিন্তু এটা স্মরণ করা যাবে না বিধর্মীরা কবর স্থান শহর থেকে প্রতি পঞ্চাশ কিলোমিটার দূরে রাখতেন কারণ কবর থেকে যেন মৃত্যুকালে স্মরণ না করে আর আমরা কবর কি করতে হবে এটা একটু উঁচু করে কি করতে হবে বলবাড়ি যেন আশেপাশ দিয়ে গেলেও কবর দেখা না যায় আর নাই কবর পাকা করতে হবে কবর পাকা করলে বাকি কথা মনে পড়বে মারবেল পাথর এসি চলতেছে বাতি চলতেছে ফ্যান ঘুরতেছে ওই কবর যেন যায় বালার কবর পীরের কবর ওলির কবর শিল্পের আগ্রহ বানিয়ে রেখেছে মৃত্যুর কথা স্মরণ হয়ে এই জন্য বন্ধুগণ এই যে মৃত্যুর কথা পরে এক বলে পরবর্তীর কথা কবরের কথা এই কিছুদিন আগে একজনকে জিজ্ঞেস করলাম অনেকগুলি একটা প্রোগ্রাম প্রোগ্রামে গিয়ে জিজ্ঞেস করলাম রমজান মাসে রমজান মাস একশো জন থেকে পঁচিশ জন মানুষ বললাম আপনাদের একজন মানুষ চায় যে আজকে সারাদিনে রাত্রে একবার মৃত্যুর কথা স্মরণ করেছে কবরের কথা পরের কথা স্মরণ করেছে রমজান মাস রোজা না আজাদ শুনে এরা নামাজ পড়ে বিনামাজ নামাজ পড়ে মিথ্যাকে বলবেন একজন হাত একজন সবার সময় যে দোয়াটা করবে আল্লাহ আল্লাহ নামক তোমার নামে পড়ছি মরণের কথা পড়ি না পড়লেও যে প্রিয় মরণের কথা বলতেছি এটাও ভাবি ঘর কথা মনে করি না প্রত্যেকে ইমান বাড়বে এজন্য আমাদের আখলাতের কথা স্মরণ করলে ইমান বাড়বে উচরাতের কথা জানা জানার কথা আমল নামার কথা ইত্যাদি এভাবে ইমান বাড়বে আল্লাহকে আমরা বেশি বেশি স্মরণ করি তাহলে আমরা বিক্রি ফাইনাল বলুন আল্লাহকে স্মরণ করলে আল্লাহ জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা আচার ধরনের আছে আলহামদুলিল্লাহ সকাল বিকালে পড়ে আমাদের পরে উঠতে বসতে চলতে ফিরতে খাওয়ার আগে পরে পেশাব পায়খানা যাওয়ার আগে ইত্যাদি যে যত আজকার আছে এটা আল্লাহর জিকির আল্লাহ নবী বললেন তোমার যুবকটাকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখবে আমরা এখন ফিকির দিয়ে ভরে রাখি জিকির নাই ফিকির দিয়েছি এই জন্য বন্ধু আর এক কর্তব্য কি মুখ দড়াতে হবে না শরীরের সবটাকে জিকির করবে কিছু করতে হবে না ছত্রিশ কোটি নদী মা জিকির করে একসঙ্গে এত বড় পাঠ করে এত বড় সৈকাল নামকে ভুলে রেখেছে আবার আরেকবার মাইক জুড়ে আল্লাহ ঠোসা না দেখে না কে কি করতেছে কিন্তু শুধু এইভাবে কত রঙের ঢঙ্গের আল্লাহ স্মরণকে স্মরণ করতেছে কিন্তু বেদাতকে ভরপুর করে দিয়ে আল্লাহ থেকে দূরে যাচ্ছে ইমান আরো ধ্বংস হচ্ছে ইমান করতে এইভাবে ইমান আরো বাড়বে আপনি যদি আপনার আশাটাকে ছোট করতে হবে এত বড় এত কিছু বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর ষোলো বছর সৌদি আরব না হয় যাবে বলে মাত্র পাঁচতলা হয়েছে একতলা হয়েছে ভবক হয়েছে এটা হয়েছে ওইটা হয়েছে আপনার আশাকে ছোট করতে হবে তাহলে আপনার ইমান বাড়বে এভাবে দুনিয়াকে ছোট করে দেখতে হবে আখেরাতকে বড় করে দেখতে হবে দুনিয়াটা খেলাধুলার ঘর বাচ্চারা খেলাধুলার জন্য মাটি দিয়ে ঘর বানায় খেলা হয়ে গেলে পা দিয়ে সবাই ভেঙে চলে যায় ছোটবেলায় খেলছেন না খেলেন বা দেখেন না এই বাচ্চারা খেলেছে এরকম এই দুনিয়াটা এই কয়েকদিনে কেমন দুনিয়ায় নাই এই দুনিয়াটা এক ঘন্টাও না তাহলে এই ছোট্ট দুনিয়াকে নিয়ে এত ব্যস্ত কেন বড় পরকালের কথা দুনিয়াকে ছোট করে দেখে এইভাবে আল্লাহ যে সমস্ত কাজকে হারাপ করে দিয়েছেন সেগুলিকে বিরাট করে ভয় পাওয়া আব্দুল মাসুদ আজ বলেন যে আমরা পাপকে এতই ভয় পেতাম মনে হচ্ছে পাহাড় আমার মাথায় আমাদের ধরে রাখা আছে করলেই পা ছেড়ে দেওয়া আমি ধ্বংস হয়ে যাবে আর তোমরা পাপকে মনে করো মাছি নাকি বসে পিটাই দেবে কতবার আছে কতবার ম্যাডাম ভয় নাই পাপ এখন মানুষ সাহাবি আব্দুল্লাহ রসুল সেই যুগের কথা বলছে জাল্লার কবির যুগে আমরা পাপকে ভয় পেতাম এমন ভাবে পাপ এইভাবে ভয় পেতাম যে পাহাড় যেন আমাদের মাথায় তুলে আসা তুলে ধরা আছে পাপ করলেই ছেড়ে দেওয়া হবে মিশে দেওয়া হয় মাটির সঙ্গে আর এখন তোমরা পাপকে মাসির মতো মনে করো নাকে আগে বসে তোমরা তাই দাও তাহলে এখনকার অবস্থা কি তারা অন্যায়গুলিকে পাপগুলিকে এটা যার নামে তাহলে অসন্তুষ্টি এর মাধ্যমে আমার ক্ষতি দুনিয়া আপনার স্মরণ করলে আপনার বিমান বাড়বে এইভাবে যারা ইমানদার পরেজগার তাদের সঙ্গে সম্পর্ক রাখা তাদেরকে ভালোবাসা আর যারা কাপে মুসলিম বেদিন মোড়াবে এদেরকে ঘৃণা করা এর মধ্যে ইমান বাড়বে এভাবে ইমান বাড়ে আরো হচ্ছে কি নিজেকে নম্র ভদ্র করা বিনয়ী করা অহংকার সবসময় বুক ফুলিয়ে কিছুই মনে করেন না ভয় করেন না এভাবে ইমান কমে যায় এবং নম্রতার মাধ্যমে ইমান বাড়ে এভাবে ইমান বাড়ে আটটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হল কি মহাসালাতুল নাস আত্মসমালোচনা করা আত্মপ্রসূতি করা নিজেকে নিয়ে চিন্তা করা সারাদিনে কি করলাম কত বছর গেল আর কত আছে বয়স এখন চল্লিশ আর কত আপনার আছে তাই কখন আপনি মারা যাবেন নিজের হিসাব করা দুনিয়ার অ্যাকাউন্টে কত জমা হলো আর পরকালের অ্যাকাউন্টে কত জমা হয়েছে জাহান্নামের দিকে কতটুকু আগিয়েছে আর জাহান্নাম থেকে জাহান্নামের দিকে কতটুকু আগিয়েছে আর জাহান্নামের দিকে কতটুকু আগিয়েছে এই মুহূর্তে মারা গেলে আপনার কি হবে এই নিজের হিসাব নিকাশ করা দৈনিকের হিসাব দায়িত্ব তৈরি করা তাহলে আপনি জান্নাতের ইমান বাড়বে সর্বশেষ বলবো ইমান বাড়ার যেটা সেটা হলো কি দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার ইমান বাড়িয়ে দাও আমার ইমান বাড়িয়ে দাও ইমান দুর্বল থেকে আমাকে বাঁচাও ইমান যেগুলি দুর্বল হয় সেগুলি থেকে আমাকে হেফাজত করো ইমান বাড়াবের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা আসুন আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম ইমান দুর্বলের আলামত এবং এর কারণ এবং এর চিকিৎসা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মারিনা نسألك بأسمائك الحسنى وصفاتك العلى أن تجدد إيماننا في قلوبنا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وقرب وقرب إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا والله غفور رحيم السلام عليكم ورحمة الله وبركاته আল্লাপাক আমাদের মানবা শেখের এই মহামানব আলোচনার বদৌলতে বিনিময় আল্লাহাক তাকে দুনিয়াতে এবং আখেরাতে উত্তম বুদ্ধের দান করুন এবং সেকে শারীরিক এবং মানসিক শক্তি বাড়িয়ে দিন জন্য এই উন্মতের সেবা আজীবন অনেক জীবন মধ্যে করে দিতে পারে বিশাল এরপর আমাদের প্রশ্নোত্তরে আমরা আমাদের প্রশ্ন দেবো আমাদের কিছু পুরস্কার আছে পুরস্কার ইনশাল্লাহ আমরা দেব মনে হয় সময় বেশি নেই আমাদের হাতে পাঁচ মিনিট আছে তবে এটি জন্য যদি নেশায় পরিণত হয় অর্থাৎ গিয়ে রাখা হয় মধ্যে বা মধ্যে কিছু কিছু মিস করে বা মাটির মধ্যে পুঁতে রেখে এটাকে যেটাকে অনেক সময় তারি বলে বা এটাকে পচানোর পরে এটার মধ্যে নেশা আসে নেশা আসলে সেটা খাওয়া যায় না বা এর সঙ্গে কোনো হারাম জিনিস মিস করলে সেটা খাওয়া যায় না নর্মালি খেজুর রস খাওয়া যায় এর মধ্যে সুসম্ভব মহিলাদের ব্যাপারে ইমা কমে যাওয়া ও বাড়ানোর ব্যাপারে একটু আলোচনা করতে বলছেন নিঃসন্দেহে মহিলাদের ইমান যদি মজবুত হয় একটা পরিবার মজবুত হবে একটা মহিলা যদি ইমান দুর্বল হয় একটা পরিবার দুর্বল হবে এভাবে একটা দেশ একটা রাষ্ট্র একটা জাতি আজ মহিলাদেরকে মহিলাদের ইমান দুর্বল করার জন্য বিভিন্নভাবে মানুষ এবং জিন শয়তানরা বিভিন্ন প্ররোচনা বিভিন্ন আর স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে আমাদের মেয়েদেরকে রাজপথে নামে তাদের ইমান তো দূরের দুর্বল কথা শূন্য করার বহু চেষ্টা তৈরি করতেছে নিঃসন্দেহে একজন মহিলা যখন বেপর্দায় চলবে একজন মহিলা যখন স্বামীর কথা মতো চলবে না একজন মহিলা যখন ছেলে মেয়েদেরকে দিনে তৈরিও দিতে পারবে না একজন মহিলা যখন তার কিছু সময় জিকির আজকার দিতে পারবে না আল্লাহ নবী এসে দেখলেন মসজিদ নবীর মধ্যে একটা রশি দড়ি ঝুলতেছে বলে এই রশিটা কিসে জয়নাবের বলে কেন জয়নাব তখন ইবাদত করতে করতে রাসুসাল্লামের স্ত্রী যখন ক্লান্ত হয়ে যায় তখন মাথার মধ্যে দড়ি বেঁধে দেয় যাতে করে ঘুম না ধরে বসে না পড়ে আল্লাহ নবী সাল্লামের স্ত্রী বোন তারা তাহাজ করতে কোরআন তেলাওয়াত করতে তারা মানুষকে আয়সা আনহা কোরআনের শিক্ষা দিতেন হাদিসের শিক্ষা দিতেন এই জন্য ইমান পুরুষদের চাইতে মহিলাদের বেশি প্রয়োজন কারণ একজন স্ত্রী যদি একজন মেয়ে মানুষ যদি ইমান ইমানদার হয় তাহলে তার স্বামীকে ইমানের কাজে সাহায্য করবে ছেলে মেয়েদেরকে ইমানদার বানাবে তার মাধ্যমে আরো তো ইমান বাড়বে এজন্যে আমি মনে করি পুরুষদের চাইতে একজন একটা ইমান দুর্বল স্ত্রীর জন্য স্বামীও ইমান দুর্বল হইতে পারে খারাপ পর্যায়ে যেতে পারে অন্যায় করতে পারে এজন্য আল্লাহ নেই বলেন সবচাইতে এই পৃথিবীর এই পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তুটি কি আলমারাতুসলেহা আর তুমি এখন তো মহামাতা ওখানে মানে তুমি আলমারাতুসলেহা এই পৃথিবীর সবকিছুই যারা মানুষ উপকৃত হয় তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হয় কি একজন ইমানদার পরেজগার নারীর মাধ্যমে সে ঠিক হলে পরিবার ঠিক বাচ্চা ঠিক নিজে ঠিক তার ইমান ঠিক মন ঠিক এজন্যে এই বর্তমান যুগে এই অশ্লীলতার যুগে বেহায়াপনার যুগে ইমান ধ্বংসের যুগে জাহান্নামের যুগে এই শৈতানের কার্য কারবারের যুগে একজন নারীকে শক্ত হওয়া ইমানদার হওয়া তার কোরআন হওয়া তার জিকির আজকার তার নামাজ হ্যাঁ তার পর্দা খুশিটা এটা অত্যন্ত জরুরি এজন্যে আমি তো মনে করি পুরুষদের চাইতে মহিলারা সব যুগে সর্ব অবস্থাতেই এরা বেশি অগ্রগামী ইমানের ব্যাপারে আমরা যদি আসিয়ার দিকে দেখি একদিকে সারা দুনিয়া রাত পরিষদ রাত কি বলবো আশা ফেরাউনের ভালোবাসা এত সাত শৌকত আর একদিকে আল্লাহর ইমান সব কিছুকে জয় কি করে একদিকে রেখে আল্লাহর প্রতি ইমানকে অগ্রাধিকার দিয়েছেন আসিয়ার জন্য এই জন্য বন্ধু আমরা সবাই একে অপরের সম্পূর্ণ যখনই দেখবো কেউ ইমান বেইমানের কাজ করতেছে ইমান্তর কাজ করছে তাকে আমরা সাবধান করবো ইমান বাড়ানোর জন্য একে অপরে আমরা সাহায্য করব আল্লাহ আমাদের সবাইকে তথাপোক্ত শক্ত ইমান মজবুত ইমান যে ইমান আল্লাহর ভয়ে কাঁদবে জাহানের ভয়ে কাঁদবে পরকালের কথা বলে কাঁদবে কাঁদবে অন্যের দুঃখে দুঃখ পাবে অন্যের সুখে সুখ আনন্দ ভোগ করবে যে ইমান মানুষকে ভালো কাজের দিকে অগ্রসর নামিত করবে অন্যায় হারাম থেকে দূরে রাখবে এই ইমান যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে আমি